ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা নুরানি মাহফিল মোবারক জলসা বিহিস্তের বাগান দুনিয়াতে এর সাইতে দামি সভা আর নাই আল্লাহবাক আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রাখি রমজানের প্রথম জুমাতে দুনিয়াবি কাজকাম থেকে মুক্ত রাখি বিশেষ করে গুনার কাম খারাপ কাম থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখি মেহরবানি করে বিহেস্তের বাগানে বাইতুল্লাহ শরীফে দিনই মাহফিলে শরিক হবার তৌফিক আনায়াত করলেন সেই জন্য আমরা সবাই আমাদের মাহবুদের দরবারে মাওলার দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমা তো শকর জানাই আলহামদুলিল্লাহ আমাকে আলোচনা করতে বলছেন শিরিক এবং বেদাত কেনিয়া দৌড়াদৌড়ি থাকি সবসময় কতটুক বলতে পারি আল্লাহ ভালো জানেন এমন দুইটা বিষয় এর সাথে গুরুত্বপূর্ণ বিষয় আর হইতে পারে না যেগুলি করলে ইমান চলে যা আর যেগুলি না করলে ইমান থাকে এত গুরুত্বপূর্ণ বিষয় একটা হলো শির্ক একটা হলো বিদা শিরিক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা আল্লাহ পাক এক এবং একক আমাদের মাহবুদ আমাদের রব আমাদের মালিক আরো কাউকে মাহবুদ মনে করা আরো কাউকে প্রতিপালক মনে করা অংশীদার আল্লাহ পাকের সাথে অংশীদার স্থাপন করলাম বিদাত এটার ইসলামিক অর্থ হল ওই আবাদতের কাম যেটা মন গড়া অথবা বেশি সবাব মনে করিয়া যেটাকে বানানো হলো যার পিছনে কোনো শরীয়তের প্রমাণ কোরআন হাদিস নাই এবং আমাদের নবীর জমানা সাহাবাই কেরামের জমানা তাবিনী কেরামের জমানাই যার কারণ থাকা সত্ত্বেও ওনারা এই আবাদতকে বানান নাই যেটা পরবর্তীকালে আমরা বানাইছি যার পিছনে কোন শরীয়তের প্রমাণ নাই বেদাত শিরিক এটাকে দুই প্রকার ভাগ করা হয়েছে বড় শিরিক এবং ছোট শিরিক আরবিতে বলা হয় সিরকে আকবর বড়টাকে আর ছোট সিরিককে বলা হয় সিরকে আসগর ছোট সিরিক বড় সিরিক মূর্তি পূজা করা এভাবে আমরা আবাদত করি আল্লাহ পাকের কোন ফেরেস্তাকে আবার আবাদত করা কোন পীরের আবার আবাদত করা এবং তারকা পূজা করা গাছ বাস পূজা করা পাথর পূজা করা এদেরকে মাহবুদ মনে করা এভাবে কোন গণকর কাছে যাওয়া ভবিষ্যৎ সে জানে এবং কোন জাদুঘরকে ভবিষ্যৎ বা জাদু মনে তার কাছে যাওয়া আল্লাহ পাকের ছেলে আছে আল্লাহ পাকের মেয়ে আছে আল্লাহ পাকের বিবি আছে এভাবে কবর পূজা করা কবরকে চেষ্টা করা কবরের নামে মানত করা মাজারের নামে মানত করা গরু সাগর সিন্নি এবং কবরকে আপ করা এবং ওনাকে সাহায্যকারী মনে করা বিপদে বলাতে মুসিবতে ওনাকে ও গাউসুল আজম আমাকে সাহায্য করেন আপনি সাহায্যকারী এভাবে এগুলি হলো সিরকে আকবর বড় শিরিক যেগুলো করলে ইমান চলে যা যেগুলো করলে কি চলে যা ভাই ইমান চলে যা ছোট শিরিক যাকে আমরা সহজ রিয়া যে কোনো আমরা করলাম লোক দেখানো বা লোককে শোনানো এভাবে আমরা এ রোগগুলো আমাদের কাছে আছে যে মানুষ আমাকে বাহা বাহা দুঃখ নামাজ পড়তেছি কেউ আমাকে দেখলো শ্রদ্ধা লম্বা করে দিলাম আল্লাফা খুশি হোক উনিও একটু আমাকে ভক্তি করুক এটা হলো সিরকাস গড় যাকে বলা হয় রিয়া অথবা খুব গলা কাঁপাইলাম খুব কণ্ঠ সুন্দর করলাম মানুষ আমাকে আগামী বছর আবার দাবাদ দিবে আমার পয়সা বাড়ি যাবে মার্কেট পাবো গলা কাঁপাইলাম লোকেরা শুনাইলাম গানের সুরে কোরআন করলাম হাদিস করলাম মানুষ আমাকে বাহা বাহা দুঃখ এভাবে এগুলো হলো ছোট সিঁড়ি এভাবে কথা বললাম আল্লাহ পাক আগে আপনি পিছনে আল্লাহ পাক একা পারবে না আপনিও লাগবে আল্লাহ পাক আগে আপনি এটাও শিরিক সিরকি এগুলো হলো ছোট সিরিক এভাবে বললাম যদি উনি এই রোডে আসতো মারা যেত না এই রোডে আসে না বিদায় উনি মারা গেছে ডাক্তার এর কাছে আসলে উনি মারা যাইত না ওই ডাক্তারের কাছে গেছে বিদায় মারা গেছে এগুলোকে বলা হয় সিরকে আসগর ছোট সিরিক যদি শব্দ না বলা হাদিসে আছে যুদির দ্বারা সিরিকের রাস্তা খোলে সিরিকের দরওয়াজা খোলে এভাবে আমরা মনে করি ঘর থেকে বের হইলাম কোন মেয়ে লোক দেখলাম মাথায় কাপড় নাই মনে করলাম যে আজকে আমার যাত্রাটা ফলবে না আমি মেয়ে লোক দেখলাম মাথা কাপড় নাই কোন কলসি দেখলো কলসি খালি কলসি কোয়াশ কামার চাকরি হবে না বা এভাবে উনি ঘর থেকে বের হলো পেশার ডাক শুনলো আর মনে করলো আজকে তো আমি মারা যাব বা আমার পরিবার কেউ না কেউ মারা যাবে এগুলোকে বলা হয় সিঁড়ি কিন্তু ছোট সিঁড়ি পেশার ডাক শুনলো পেশা পেশাব ডাক শুনিয়ে মনে করলো মানুষ মারা যাবে আমার পরিবারে কোনো গজব নাজল হবে এভাবে কোনো পাখি দেখলো পাখিটাকে ডিল মারি দিল ডান দিকে গেলে মনে করো এটা আমার শুভ আর বাম দিকে গেলে মনে করো এটা অশুভ যেগুলি আরবের মোশেকেরা করত এবং সফর মাসকে বা কোনো একটা দিনকে কোনো একটা মাসকে কোনো একটা সপ্তাহকে ক্ষতিকর মনে করা এই মাসে বিয়ে হবে না আমার সেজের বরকত হবে না বুর বরকত হবে না এমন কিছু আমাদের বুড়ে বুড়ি করতে এখনো কিছু আছে আছে না ভাই সমাজে আছে এগুলো হলো ছোট সিঁড়ি এইভাবে আমরা ছোট শিরিক বড় শিরিকের মধ্যে আমরা লিপ্ত আছি বড় শিরিকের দ্বারা তো ইমাম চলে যায় উনি মুসলমান থাকেন না আর ছোট সিরিকের দ্বারা ওনার ইমানে ক্ষতি হয় কিন্তু ইমান থাকে ইমান থাকে এবং আস্তে আস্তে তার এই ছোট সিরিকটা বড় সিরিকে পরিণত হয় পরে সে বেইমান হয়ে যায় এটা বড় সিরিকের দিকে আস্তে আস্তে নিয়ে যায় তো এই বড় সিরিক আর ছোট সিরিক পার্থক্য হলো এটা বড় সিরিকের দ্বারা ইমান বলেন চলে যা আর ছোট সিরিকের দ্বারা ইমান ক্ষতি হয় কিন্তু এটা আবার আপনাকে বড় শরিকের দিকে নিয়ে যা আস্তে আস্তে ছোটটা বড়ই যা এবং বড় শিরিক করলে চিরকাল দুযোগে থাকে চিরকাল দুযোগে থাকে ছোট শিরিক করলে চিরকাল দুযোগে থাকে না এবং সেই অদ্র পরিমাণ গুণাগার সে জাহান নামে জ্বলবে আল্লাহ পাক ওনাকে মাফ যদি না করেন তবা যদি না করেন ইমান আছে বিদে ওনাকে আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবে বড় শরিকের দ্বারা ইমান বলেন চলে যা ছোট শিরিকের দ্বারা ইমান চলে না কিন্তু খুব ক্ষতি হয় এবং বড় শিরিকের দ্বারা চিরকাল দুযোগে থাকে মাপ নাই কিন্তু ছোট শিরিকের দ্বারা চিরকাল দুযোগে থাকবে না অতরূপ পরিমাণ আল্লাহ যত বছর চান তাকে চালাবেন তারপরে ইমানের কারণে তাকে জান্নাত দিবেন এবং বড় শিরিকের দ্বারা অতীতে যত নাকামল করছে সব ধ্বংস হয়ে যায় নেকামল গুলো নষ্ট হয়ে যাবে আর ছোট শিরিকের দ্বারা তার নেকামল যা করছে গুলো ধ্বংস হয়ে যায় না কিন্তু ক্ষতি হয় ক্ষতি হয় কোরআন শরীফের আয়াত লাহাবিতা মাল হুকুম ওদের আমল বরবাদ আল্লাহ আমাদের নবীকে বলছেন লাইন আশাক্তা লাইহা বাতন আমালু আপনিও শিরিক করলে আপনার যাবতীয় সব নাক আমল এবাদত বরবাদ হয়ে যাবে তাহলে বড় শিরিকের দ্বারা এবাদত কি যা বলেন বরবাদ হয়ে যা ছোট শিরিকের দ্বারা এবাদত বরবাদ হয় না কিন্তু ক্ষতি হয় তিন পার্থক্য চার নম্বর পার্থক্য হলো বড় শিরিক যিনি করবেন ইসলামী হুকুমত থাকলে ওই ব্যক্তির যান ওই ব্যক্তির মাল এগুলি নিরাপত্তা আর থাকে না তাকে হত্যা করে দেওয়া ওয়াজিব রামশিব রাইয়াত খুজুহু ফাকতুলুহু তাকে ধরো তারা হত্যা করো হাই সুমা ওয়াজা তুমুহুম তাকে যেখানে পাও না কেন কিন্তু ছোট সিরিকের দ্বারা তার যান এবং তার মালকে নষ্ট করে দেওয়া ইসলামের আইন নয় তো আমরা এ সমস্ত সিরিকের মধ্যে লিপ্ত আছি নাকি নাই কি বলেন ভাই সবাই ন আমরা কিছু নয় কিছু মানুষ আমাদের মধ্যে কিছু দল লিপ্ত আছে ও গাছুল আজম এক দলে বলে বাকিটা বলে দাস থেকে ও গাছুল আজম দাস্তমানি হাত গিরমানি ধরো আপনি যেখানে থাকেন না কেন আপনার আমার হাত ধরেন আমাকে সাহায্য বলেন না করেন ইয়া রসুল্লাহ উনজুর হালানা সাল্লাহ ইসলাম ও রসুল আপনি মদিনাতে আছেন আমাদের অবস্থা দেখেন এবং নবীকে হাজার নাজের মনে করা এসব বড় সিরিকের মধ্যে আবার দুঃখ করা আছে একটা হল সিরিক ফিজা একটা হলো সিরিক ফিজেফাক আল্লাহ ফাক মাহবুদ আর একটা মাহবুদ মনে করা আল্লাহ তো আল্লাহ আর একটা আল্লাহ আছে যেমন খ্রিস্টানেরা মনে করে মরিয়াম আল ইসলাম একজন আল্লাহ ইসা ইসলাম একজন বলেন আল্লাহ উনি একটা আল্লাহ ইহুদিরা মনে করে ওজাই নবী একজন আল্লাহ আল্লাহ থাকের বেটা আমরা ওনাকে আবাদত করব একটা হলো শিরিক ফিসাফাত গুণাবলী আল্লাহ পাক সব জায়গাতে বিরাজমান আমি আল্লাহ পাকের নবীকে সব জায়গাতে বিরাজমান মনে করলাম আল্লাহ পাক আমাদের কলগর হালত দশ বছর পরে আমরা কি করব কি না করবো আমার সিদ্ধান্ত জানে এরকম আমার ফিরকে মনে করলাম খাজা বাবারে মনে করলাম এরকম কোন গণ করে মনে করলাম কোন জাদুঘরকে মনে করলাম কোন জ্যোতিষকে মনে করলাম যারা এইভাবে হাতের কর গনে বই ফরিয়ে বলে হাতের রেখা দেখিয়ে রে বলে না বলে আবার মাথার মধ্যে আমাদের দুইটা ইয়ে আছে আছে না গোল গোল এগুলো দেখি দিয়ে কিছু কথা বলে ভবিষ্যৎবাণী করে শিরিক ফিসাফা আল্লাহ পাক সব জানেন সব শুনেন স্বার্থপক জমিনে কি হচ্ছে কি না হচ্ছে স্বার্থপক জমিনে পাথর আছে পাথরের তলে কি চলতেছে এটা আল্লাহ পাকের কুদরতি কানে পৌঁছে আমি এরকম ভাবে কোনো পীরকে মনে করলাম দাদা সাহেবকে মনে করলাম আমি কোনো ব্যক্তিকে মনে করলাম আমি আমার অলিকে মনে করলাম তাহলে আমি শিরিক ফেসাফাত করলাম তো এইভাবে ভাইরা আমরা শিরিক বড় শিরিক ছোট শিরিক আমাদের কাছে হয়ে যা আমার থেকে হয়ে যা এত বোধ এলাকাতে আছে শ্বশুর শাশুড়ি পুত্র বধুকে মঙ্গলবারে বা বাড়ি যাইতে দেয় না এই বাটটা খুব খারাপ বলা মুসিবত নাজল হবে ঠিক নি বলেন না <laughs> এগুলো হলো শিরকে আসগর কিছু আকবর আর কিছু আসগর আমরা লিপ্ত আছি এভাবে আমরা বেদা বেদার শব্দ আবেদনিক অর্থ হলো নব আবিষ্কারিত জিনিস আবেদনিক শব্দ আর ইসলামিক ভাষা হলো যেটা শরীয়তের পক্ষে তার কোনো দলিল নাই আবাদত মন গড়ে আবাদত বানাইছি বেশি স্বভাব মনে করি আবাদত বানাইছি আসলে তার পিছনে কোনো দলিল বলেন না নাই কোন দলিল নেই যেমন আমরা খানা লই বোধ ব্যক্তি আছে খানার মধ্যে সুরে ফাঁকা পরে বিসমিল্লাই পড়ালা বরকতের লগরি খানা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া এইভাবে খানাকে দশ বিশ আইটেম সামনে লইয়া সুরে ফাতা ভরি ফু দেওয়া এভাবে তো আমাদের নবীর জমানা ছিল না তার পিছনে কোনো দলিল নাই কোনো প্রয়োজনও নাই এভাবে আমরা আমাদের নবীকে সালাম দিই লক্ষ লক্ষ সাহাবিরে সালাম দিছেন সোয়া লক্ষ সাহাবি রাখি গেছেন নামাজের মধ্যে আমরা সালাম দিই আসসালাম আলাইকা আইহা নবী ও আমরা তখন তো দাঁড়াই না যাকে আরবিতে বলা হয় কেয়াম আমরা আসসালাম আলাইকা ও নামাজে বলি কি বলি না আমরা দাঁড়াই না জাকারবিতে বলা হয় কেয়াম কিন্তু এটা মুসলমানদের মধ্যে কিছু অংশ করতেছে আবার শর্ষিনে একটা দল আছে নামাজের সাইতে বড় মনে করে কেয়াম না করলে কাফের কেয়াম না করলে ইমান নাই এভাবে শর্ষিনার ওলামারা বলি থাকে নাম বলি দি না পরিচয় দরকার আছে তো এর একটা দল আছে এদের কিছু আছে এগুলো সীমা লঙ্ঘন করা আমরা আল্লাহকে নবীকে সালাম দিই নামাজে নামাজের বাহিরে যদি সালাম দিতে দাঁড়াইতে হইতো তো আমরা দাঁড়াইতাম নামাজের মধ্যেও আমরা বলেন না দাঁড়াইতাম যেটা আমাদের নবীর জমানার বহু বছর পরে বহু শত বছর পরে এটা বানানো হয়েছে এটা কোনো আবাদত ন যদি না করলে এটা বেয়াদবি হয় গুণা হয় তো আল্লাহ কি নামাজের মধ্যে নবীর সাথে বেয়াদবি শিখে দিলেন নয় কখনো নয় তাহলে বুঝা গেল এটা বেদাত এটা কোনো আবাদত নয় এভাবে মনে করেন মানুষ মারা গেছে যে কোনো সময় যে কোনো দিন আমরা তার জন্য গরিব মিসকিনকে খাওয়াইলে স্বভাব পৌঁছে গরিবেরা দোয়া করে মিসকিনেরা দোয়া করে এখন আমরা সাত দিন না খাওয়াইলে মনে করি এটা হবেই না চল্লিশ দিন না খাওয়াইলে এটা হবেই না কেন দিন তো কোনো কিছু না আমরা যে কোনো সময় আমরা আবাদত করব নামাজ শরী সব দেব আমরা গরিব মিসকিনেরা খাওয়াই বলেন না হ্যাঁ। সব দেব আমরা এভাবে রাস্তা করি সব দেব আমরা মুর্দরের নামে আমরা মুসিদ করি সব দেব আমরা মুর্দরের নামে ফাইলে হজ করব হ্যাঁ আমরা হজ করি সব দেব আমরা মুর্দরের নামে যে কোনো সময় আমরা গুনা মাপসাইয়া আমরা গুনা সব দেব আল্লাহ ফাক আমার বাপ মারা গেছে উনি তো কোনো মাপসাইতে পারে না আমি ওনার পক্ষে কি চাই বলে না মাপসাই কিন্তু এখন আমরা চার দিন না করলেই হবে না নির্দিষ্ট বানাই ফেলাইছি চল্লিশ দিন না করলেই বলেন না হবে না এইভাবে আমরা বানাই ফেলেছি আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম উনি বারো তারিখে পৃথিবী সোমবারে পৃথিবীতে আসলেন সোমবারে পৃথিবীর থেকে আবার চলে গেলেন অফাতের কথা সম্পূর্ণরূপে সলোয়ানা বাদ দিয়ে লেছি জন্মের কথা বলিয়া দুনিয়ার মিষ্টি গরু সাগর টাকা পয়সা সব বুক করতেছি এগুলি বেদাত কারণ আমাদের নবী সাল্লাহ ইসলামের জমানা তো সোমবার ছিল রবিউল মাস গ্রহণ ছিল ছিল এবং লক্ষ লক্ষ সাহবাইকার মহাব্বতী ছিলেন তো ওনারা তো কোনো এই সমস্ত কাজগুলা করেন নাই এবাদত নয় যে এবাদত নয় যে কিন্তু আমরা এটাকে আবাদত বানাইয়া কত কিছু আমরা করি ফেলাইছি কত কিছু আমরা করি ফেলাইছি এভাবে দেখেন একটা কেড়ে একটা একটা ওরসের সাথে আর একটা কেড়ে দুর্গা পূজার লোক পুরা মিল পুরা মিল পুরা মিল এ ডোল কোন বাদ্য এই বিয়াল্লাইক মেয়ে হিন্দুদের তারা অসম্ভব ভাবে সাজিয়া তারা এখন মূর্তি পুজো সেখানে মধ্যে যা ঠিক না ঠিক কথা আর আমাদের মধ্যে লেখে দিছে সব জাতির মিলন কেন্দ্র মাইজবান্ডার মেয়ে লোক পুরুষ লোক সবাই একসাথে কোথায় নামাজ কোথায় ফাঁক পবিত্র কোথায় উজু কালাম কোথায় তার পেশা পেখানার ট্যাবলামুখী দূরে থাকা কোথায় কোনো কিছু নাই একদম একটা তারা যেমন নাকি মনে করেন ওই কৃষ্ণর জন্ম তারিখ নিয়ে ওই করে সেই করে স্লোগান বার করে আমরা ওরও এগুলো এখন যারা ওরস পার্টি ওরও এগুলো বার করছে তিনটা কথা এখন না আর সাহায্য কথা গরু বানাইছে আল্লাহ পাক ছাগল বানাইছে আল্লাহ পাক আর সে গরু ছাগলকে মানত করে যে পিসাবের নামে মাজারের নামে সৌরের গুস্ত খাওয়া যেমন হারাম ওরসের গুস্ত খাওয়া হারাম আর সেখানে ডো দোতারা সেতারা হারমোনি দুনিয়ার সব আর এর পিছনে একটা দুই নম্বর ডুপ্লিকেট একটা বামপন্থী একটা নামদারি ফ্যাট ফুজুক আলেম আছে না নাই বলেন না আছে দুই নম্বর আলেম আছে এই এগুলি এই দেখেন তিলকে আমরা তাল বানা দিছি তিলকে তাল বানা দিছি এগুলি হলো যে কি বেদাত কিন্তু কিছু বোকা মানুষ বেদাত বুঝে না বিমান তো বেদাত টেলিফোনও বেদাত টেলিগ্রাফ বেদাত মোবাইল বলেন না ঠিক আছে এটা আবিধানিক হিসাবে বেদাত কিন্তু শরীয়তের বাসা কিনা কারণ বেদাত বলা হয় যেটাকে সব মনে করি করা হয় মোবাইল খরিদ করলে ফাইলে বিরস্ত হয় দশটা সবিকতা আছে বিমানে চড়তে ফাইলে নবুল ইসলাম সুপারিশ করবো আমল নামান আইন হাতে আসবো খবর আজাব মাহবুব এই কথা কেউ মনে করে আমরা জরুরত যেমন ফাইগানা জরুরত পেশাব জরুরত ওষুধ খাওয়া জরুরত নিঃশ্বাস টানা জরুরত খাদ্য খাওয়া জরুরত কিন্তু ওরা মনে করো কতলিত বিমান বেদাত টেলিফোনও বেদাত টেলিগ্রাফ বেদাত আর ফাগল এগুলো তো কোনো কেউ আবাদত মনে করি করে না সব মনে করি কেউ করে না বেদাত বলা হয় শরীয়তের বাসা যেগুলো কি মানুষে এবাদত বা বেশি আবাদত বেশি স্বভাব মনে করি আরে করে অথচ তার পিছিয়ে কোনো দলিল নাই এবং যে জিনিসের কারণ ওই জমানায় পবিত্র জমানায় থাকা শর্ত নবীর জমানা এবং সাহবাই কেরামের জমানা তাবিন তবে তাবিনের জমানা ওনারা এগুলা কোনো গ্রহণ করেন নাই আবাদত হিসাবে গ্রহণ করেন নাই এত বোকা কত লুতো বাণী এইভাবে মাইকও বেদাত এর নামাজের মধ্যে আমরা মাইক ব্যবহার করি এটা জরুরতান অবারিত পক্ষে কারণ যদি মোকাব্বের আমরা ঠিক করি তাহলে মোকাব্বের ফুসতে ফুসতে ফুসতে ফুসতে ফুসতে তবলিক জমাতের মধ্যে প্রত্যেক বছর এটা গন্ডগোল দেখা যায় দেখা দেখা যায় না ভাই এবার মনে হয় মাইক তারা চালাইছে এবার তারা মাইক চালাইছে কারণ এক সেকেন্ডে লক্ষ কোটি মানুষ মাইকের দ্বারা আওয়াজ পাচ্ছে একসঙ্গে রুকু হচ্ছে একসঙ্গে শ্রদ্ধা হচ্ছে একসঙ্গে কৌমা জলসা হচ্ছে এটা কেউ মনে করে না মাইক লাগাইলে এক রখাতে এক লক্ষ রকাতের সোয়াব এ কথা কেউ মনে করে মাইক লাগাইলে কবর আজাব মাপ এ কথা কেউ মনে করে আমরা অভারিত পক্ষে লক্ষ জমাতের মধ্যে আমরা আওয়াজ পৌঁছাতে পারতেছি না বিদায় আমরা মাইক বলেন না লাগাচ্ছি সব মনে করতে লাগাচ্ছি না তো এবার বলা হয় সব মনে করিয়া বা এবাদত মনে করিয়া করা অথচ তার পিছনে কোনো দলিল নাই এটা হলো মন গড়া এটা কি বলেন যেমন আমরা এত লক্ষ লক্ষ বছর আমরা আজান দিয়ে আসছি আমাদের নবুল ইসলাম কে আল্লাহ পাক আদান জানাই দিচ্ছেন সাহবাহিক আল্লাহ পাক জানাই দিচ্ছেন বখরের শরীফ মুসলিম শরীফ তির বুদ্ধ শরীফের মধ্যে আজানের কথা পরিষ্কার আছে কিন্তু আবার আজানের আগে দিয়ে ইয়া রসুল আল্লাহ এইভাবে হাবিব আল্লাহ এগুলা বলা তো এটা পৃথিবীর কোন হাদিসে রমজান মাসে রোজা মুখে লই আল্লাহ গড়ে বলছি আল্লাহ কসম আল্লাহ পাকের কসম আল্লাহ কসম এর পিছনে কোন দলিল দেখাইতে বলে না পারবে না তোলে মক্কার আজান আজান নয় তোলে মদিনের আজান আজান বলেন না নয় যে আজান আমাদের নোবেল ইস্তামার জমানা হইতে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল নামাজ তো মক্কাতেও ফরজ হয়েছিল মেরাজের আগে মেরাজের মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে হিজরত করার আগে হিজরত করার আগে তোর বুঝতে গেল সেগুলো আজান নয় সেগুলা নামাজ নয় সেগুলো জমাত নয় কথা বুঝতে নাই মনে হয় হ্যাঁ এভাবে আমার ভাইরা বানানো হয়েছে লক্ষ লক্ষ গরু লক্ষ লক্ষ ছাগল জবা করা হচ্ছে বারোই ওয়ালে তো নবুল নবীল ইসলামের জমানার মধ্যে ওর ছিল না নাকা গরু ছিল না ছাগল বেড়া দুম্বা ছিল না মহব্বত কি আমাদের মতো ছিল না আরো এর সাথে কুটি গুণ বেশি ছিল তাহলে ওরা ওর গরু ছাগল দুম্বা জবে করলেন না কেন তো বুঝে গেল এটা আবাদত নয় এটা বানানো হয়েছে অতীতে ক্ষতি তার বিষয়টা কোনো দলিল নেই কোনো দলিল নেই এই বেদাতকে আবার ভাগ করা হয়েছে এই বেদাত একটা হলো অভারিত পক্ষে করা হচ্ছে আটটা শরীয়তের মশলাকে বহাল রাখার জন্য দিনকে বহাল সেটা বেদাত নয় সেটা সোয়াব যেমন এইভাবে মনে করেন মাইক নামাজের মধ্যে ছিল আমাদের নবী জমানা ছিল না আমরা মাইক ব্যবহার করি আবাদত মনে করি না ওই নামাজ যে একটা আবাদত আছে এটাকে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করার জন্য আমরা মাইক ব্যবহার করি তো মাইকটা এটা এবাদত এটা বেদাত নয় এটা আমরা ওই নামাজ আবাদতটাকে ঠিক রাখার জন্য কথা বুঝেন না মনে হয় এভাবে মনে করেন তারাবির নামাজ জমাত এটা নবীর জমানায় এটা এইভাবে জমাত ছিল না আবকর সিদ্দিকের জমাত ছিল না আমাদের নবুল ইসলাম উনি জমাত মাত্র তিন চার দিন জমাত করছে কারণ তখন ফরজ হয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল সাহবাইকেরাম যখন বারবার আমাদের নবীর কাছে আসতেছে তিন চার দিন আগ্রহ করতেছেন নবীর আসতাম একদিন আর আসার নামাজের পর উনি বের হচ্ছেন না রুমে রুম থেকে সাহবাইকেরাম বলতেছেন তখন নবুল আসতাম পরের দিন সকালে বলে যে বাবা আমি তো ওহি প্রাপ্ত আল্লাহ পাকের নবী ওহি আসে আমার থেকে পুরা একথা মনে হচ্ছে যে নতুন ওহি নাজেল হইয়া পাশক্ত নামাজের সাথে মনে হয় তারা ফরজ হয়ে যাবে তোমরা এখন ঘরে ঘরে একা একা পড়ি ফেলো বা মসজিদে একা একা পড়ি ফেলো আমি আর জমাত করব না সাহবাইকার পুরা জীবন একা একা এইভাবে অবকর জমানা একা একে হজরত ওমর ফরদি আল্লাহ তালু দেখলেন যে এখন তো কোনো রহিও নাজল হবে না আর ফরজ হওয়ার কোনো আশঙ্কা নাই এখন এটা আমি জমাত করে দিই তখন উনি এটা জমাত করে দিলেন আর বললেন যে এটা আমি নতুন কাম করছি নতুন মানে অভিধান হিসেবে নতুন কিন্তু শরীয়তের বাসা এটা আবাদত কারণ আমাদের নবী বলছেন আমার সারি খলিফা যেটা করে সেটা আমি করছি বলি মনে করিবা এদেরকে অথরিটি দেওয়া গেছে যেমন আজান যেমন আজান জুমার দিন আমরা দুইটা আজান দিই আমাদের নবীর জমানা হইতে আজান ছিল একটা আউবক সিদ্দিকের জমানা আজান ছিল একটা হজরত ওমর ফারুকের জমানায় আজান ছিল একটা হজরত ওসমান গনি আসিয়া আজান দিছে দুইটা দেখছেন এটা হয়তো বহুত ব্যক্তি জানেও না বোধ ব্যক্তি কন্যা জানেও না আউবক সিদ্দিক আজান একটা নবীর জমানো আজান একটা হজরত উমর ফারুক আদি আল্লাহ তালানুর জমানো আজান কটা বলেন না ওসমান গনি দেখলেন যে চিন্তা করি হাইরে মানুষ তো অলস হয়ে গেছে দুনিয়ার কাজে মানুষ লিপ্ত হয়ে গেছে এখন মহাজেন যে আজান দে খতিব সাহেবের সামনে মসজিদের ভিতরে জমাতের আগে খোদবার আগে এটা তো এটা তো সীমিত আওয়াজ মসজিদের ভিতরে থাকে এই আওয়াজ তো কোনো বাহিরে এখন অলস মানুষকে তো ধাক্কাইতে হবে ধাক্কাইতে <laughs> হবে এখন আমি একটা আজান আবিষ্কার করি নামাজ জন্য জুমার দিন মসজিদের বাহিরে আজানের জমাতের আগে জমাতের কি বলেন না আগে তাহলে এই আজানটা বাহিরে এটা ছিল আমাদের নবীর জমানা শুধু একটা ভিতর একটা বাহিরেরটা এটা সৃষ্টি করলেন কে হজরত ওসমান গনি হদিয়াল্লাহ আনু এটা নামাজকে কায়েম করার জন্য ওই মানুষগুলা অলস মানুষগুলাকে আনার জন্য তাহলে এটা নামাজকে কায়েম করার জন্য আবিষ্কার করা হয়েছে এটা আর কোনো বেদাত নাই এটা এখন এবাদত এটা কি বলেন এবং লক্ষ লক্ষ সাহাবাই কেরাম তখন ছিল হ্যাঁ ছিলেন তখন ওনারা এভাবে এই সমস্ত তাহাবিন এটাকে মেনে নিছে কি নিছে বলেন না মেনে নিছে এখানে আর কোনো মতভেদ নাই এখন আজান জুমার দিন কটা একটা হলো খতিব সাহেবের সামনে মিম্বরের সামনে জমাতের আগে খুদবার আগে আবাদত কেন নামাজকে টাইম করার জন্য নামাজকে টাইম করার জন্য কথা বুঝাইছে এভাবে দেখেন এই মাদ্রাসা দেখেন এইভাবে মাদ্রাসা বারো বছর পড়া হ্যাঁ এভাবে মনে করেন বোর্ডিং এ বোর্ডিং আমরা ভাত খাই ভাত খাওয়াই এভাবে আমরা রসিদ বুক সাবাই এভাবে আমরা টাকা পয়সা তুলি হ্যাঁ এভাবে মনে করেন বারো বছর হইলে বা এগারো বছর হইলে সে একটা কোরআন হাদিস শিক্ষিত হইতে পারে জ্ঞানী হইতে পারে এগুলো কি বারো বছর হইতেইব এগুলো কোরআন হাদিসের কথা কথা কন না কিন্তু এভাবে যদি না হয় বর্তমানে এলেম থাকে না গড়ে বসে কতগুলো হইতে পারবে একা একা কতগুলো পড়তে পারবে আসরের পরে চাকরি চাকরির আউট টাইমে কতগুলো পড়তে পারবে এই জন্য এখন সমস্ত পৃথিবীর আলেম ওলামারা এটাকে মানি লইছে এইভাবে মাদ্রাসা করি আমরা একতলা করি দোতলা করি তিনতলা করি হ্যাঁ চারতলা করি বোর্ডিং করি হেফজাখানা করি কিতাবখানা করি নুরানিখানা করি আমরা করি না বলেন না এভাবে তো আর আমাদের নবীর জমানা ছিল না কিন্তু এটা বেদাত নয় কেন এটাকে করা হয়েছে দিন কায়েম করার স্বার্থে তাহলে এখন এটাও সোয়াব এটাও কি বলেন না সোয়াব যদিও এটা আমাদের নবীর জমানায় ছিল না এটাকে করা হয়েছে অপারিত পক্ষে জরুরত মনে করি এটা এমনে এমনে খুশি ন এটা ফাতাহার মতো না এটা ওরসের মতো না এটা কেয়ামের মতো না ক্যামের উপরে কিছু আটকি থাকে নাই ফাতার উপরে দিনের কোনো কাজ আটকি থাকে নাই ওরসুর ভরে দিনের কোনো কাজ আটকি থাকে নাই রবিউল্লাহ বছর বারো তারিখে গরু ছাগল জব করিয়া খাওয়ার উপরে কোনো দিন আটকি বলেন না থাকে নাই এটা এমনে এমনে এটা হুদা এর উপরে কোন শরীয়তের গুরুত্বপূর্ণ কাজ আটকি থাকে নাই এই মুর্দারকে নিয়ে কত কিছু বেদা শুরু কবরকে নিয়ে কত কিছু বেদা শুরু কবর মশারি দেওয়ার দ্বারা শরীয়তের কোনো আর কি রয়েছে মোমবাতি দেওয়ার দ্বারা শরীয়তের কোন কি রয়েছে যে মোমবাতি না দিলে নামাজ চলে যাইব রোজা চলে যাইব হজ চলে যাইব জকাত চলে যাইব মানুষ দিন ধর্ম সব হারাই ফেলাইবে এমন কোনো কিছু কি রয়েছে তারপরে দিয়ে এখানে গর কবর মধ্যে গন না দিলে মানুষ বেমানু যাইবে বই নামাজ দুনিয়াতে উঠি যাবে মসজিদ গুলো ভাঙ্গি যাবে এমন কোনো কাজ আটকি রয়েছে আটকি থাকে নাই হুদা এটাকে বল যার উপরে কোনো কাজ কি থাকে নাই শরীয়তের এমনি এমনি বানাইছে মন গড়া এটাকে বলা হয় বেদাত ফিদ্দিন আর যেটাকে করা হচ্ছে শরীয়তের আরেকটা আহাম গুরুত্বপূর্ণ কাজ টিকি থাকার জন্য সেটাকে বলা হয় বেদাত লিদ্দিন দিন অর্থাৎ দিনের স্বার্থে দিনের যেমন মাদ্রাসা এটাকে করা হয়েছে দিনের বারো বছর করা হয়েছে এখানে মধ্যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে হ্যাঁ এখানে মধ্যে মহাদ্দেশ বলা হচ্ছে মহাসের বলা হচ্ছে এখানে মধ্যে মনে করেন এই দুই বছর আবার তফসিল ভরা হইতেছে আবার চারি বছর হাদিস আলেম এত বছর হ্যাঁ দুই বছর দুই বছর হ্যাঁ তারপরে কামেল দুই বছর পড়া হচ্ছে সরকারি মাদ্রাসাতে আর আমাদের বেসরকারি মাদ্রাসা আমরা উলা এবং দাওরা বলি উলা এক বছর দাওরা এক বছর দিন রাত্রে সবক হ্যাঁ আসরের ফরজ সবক মাগরীবের ফরজ সবক এশারের ফরজ সবক সরকারি মাদ্রাসা তো সবক হয় না সিলেবাস বেশি তারা পুরো কিতাব পড়তে পারে না উলাতে এই দশ বিশ পাতা আর টাইটেলে দশ বিশ পাতা তারপরে শেষ এই জন্য তারা অর্ধেককে আলেন যা হোক সেদিকে যাচ্ছি না তো এভাবে বেদাত বাইর করা হচ্ছে যেগুলি দিনের স্বার্থে সেগুলি সোয়াব সেগুলি কি বলেন তো সোয়াব তো আমার ভাইরা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক শিরিক এবং বেদাত থেকে যেন আমরা দূরে থাকতে পারি আল্লাহ পাক যেন হেফাজত করা আমিন বলেন না অন্য কোন হেফাজত করলে ইমান চলে যা না ইমান দুর্বল হয় শিরিক বেদাত করলে ইমান চলে যা তাহলে কত খারাপ কথা ইমান চলে যাওয়া এক কথা আর ইমান দুর্বল হওয়া এক কথা ইমান দুর্বল হওয়া এক কথা একজন ব্যক্তি মারা যায় না এখনো রু আছে আব্বা ডাকে আম্মা ডাকে কিন্তু যিনি মারা গেছে তখন তো শেষ রু চলে গেল ইমান চলে গেল এক কথা আর ইমান দুর্বল হওয়া বলেন না এটা আরেক কথা জানা করলে ইমান জানা ইমান দুর্বল হয় হ্যাঁ জানাকে হালাল মনে করলে ইমান চলে যা সুদ খাইলে ইমান দুর্বল হয় হ্যাঁ সুদের হালাল মনে করলে ইমান তখন এটা বড় সিরিক হয়ে যাবে হ্যাঁ এইভাবে মদ খাওয়াকে যদি নাকি সেই মদ খাইলো অসতা করি অভ্যেস খারাপ হয়ে গেছে ইমান চলে যাবে না ইমান দুর্বল হবে হ্যাঁ মদ খাওয়াকে হালাল মনে করলে ইমান বলেন না চলে যাবে ইমান চলে যাবে নামাজ পড়ে না মনে করেন গুনায় কবিরা করলো অলসতা ইমান চলে যাবে না ইমান দুর্বল হবে আর যদি মনে করে নামাজে একবার দ্বারা একবার বসে একবার দ্বারা একবার বসে তো আমি তো বল খেলাই দাঁড়াই বসি দৌড়ি আমার ব্যায়াম হইতেছে তোর ইমান চলে যাবে শরীয়তকে তুচ্ছ করলে কোরআনকে তুচ্ছ করলে হাদিসকে তুচ্ছ করলে নবীকে তুচ্ছ করলে ইমান চলে যাবে ইমান চলে যাবে এক কথা আর ইমান দুর্বল হওয়া এক কথা তো ভাই আল্লাহ পাক আমাদেরকে তফিক দিচ্ছেন ইসলামী ফাউন্ডেশনকে আল্লাহাক তফিক দিচ্ছে প্রত্যেক রমজান মাসে মুক্ত আলোচনা করার জন্য ওনারা কোনো বাধা দেয় না মুক্ত আলোচনা করবেন মানুষকে হক কথা বলবেন আমরা জান্নাত চাই আমরা নবীকে চাই আমরা মাওলাকে চাই আমরা মাওলার জামন্দি চাই আমরা পরকালে কামিয়াবি চাই এতে কে খুশি হোক বা খুশি না হোক আল্লাহ খুশি হওয়া দরকার রসুল খুশি হওয়া দরকার সাল্লাহ ইসলাম আমরা জান্নাত পাওয়া দরকার বাড়ি কথা কথা বলেন না আল্লাহ তো কাহারকে খাওয়াইতেছে মশরেকের খাওয়াইতেছে বেদিনকে খাওয়াইতেছে বামপন্থীরে খাওয়াইতেছে তো আমরা ইমানদার আমরা হক পথে চললে আমরা আলেম হক পথে চললে বেদাত না করলে সুন্নত মতে চললে শিরিক না করলে তহিদ মতে চললে আল্লাহ কি আমাদের খাওয়াবেন না কুটি কুটি আল্লাহ পাক মাছকে খাওয়াচ্ছে বন্ধের পশুকে খাওয়াচ্ছে পাখিরে খাওয়াচ্ছে পোকা মাকড়কে আল্লাহ পাক খাওয়াচ্ছে এই শিরিকের বিপরীত শব্দ হলো তহিদ একত্ববাদ আল্লাহ পাক এক এবং একক উনি সর্বজ্ঞানে গুণী একমাত্র উনি আমার মাহবুদ উনি আমার মালিক উনি আমার সমস্ত জগতের মালিক উনি উনি আমার প্রতিপালক উনি আমার সমস্ত পৃথিবী ওনার হাতে উনি সর্বজ্ঞানে গুণী এবং সর্বজনীন সর্ব উনি সর্বস্তরে আছেন উনি চিরঞ্জীব চিরস্থায় চিরঞ্জীব এটা হলো তৌহিদ এটা হলো কি বলেন তৌহিদ উনি রিজিক দাতা উনি সম্মান দাতা উনি হায়াত দাতা উনি মৌত দাতা এটা হলো তৌহিদ যেটাকে আমরা কলমা তৈবা পড়ছি মোহাম্মদুর রসুল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না ওয়া শরীক নেই নবীও নেই আল্লাহ পাকের আল্লাহ পাকের নবীও মাহবুদ না রসুলও মাহবুদ না ফেরেস্তরও মাহবুদ না অলিও মাহবুদ না আল্লাহ পাক কাজ করতে কার সঙ্গে পরামর্শ করা লাগে না আমার ইমান দিবে কিনা পরামর্শ করতে হবে না বৃষ্টি দিবে কিনা রৌদ্র দিবে কিনা এই পরামর্শ করতে হবে না কেয়ামত করব কিনা নাকি না করব পরামর্শ করতে বলেন না হয় না ফেরেস্তাকে বলছি আমি আদম বানাবো জানাই দিলাম তোমরা হা কইলো হা কর না কইলো আমার সিদ্ধান্ত আদম বানাবো পরামর্শ করেন নাই পরামর্শ করেন নাই কেউ বলো যে পরামর্শ করছে আল্লাহ পাক ফেরস্তার সাথে না আল্লাহ পাক সিদ্ধান্ত শুনে দিছে আমার চূড়ান্ত ফয়সালা আমি একটা দল বানাবো এদের নাম হবে ইনসান আদম তোমরা আমাকে রাই দো বা রাই না দো আমি একটা মানুষ বাজার বানাবো ইন্নি যা এলুম ফিলার দে বলে না খালিফা তুফান দেব এখানে তুফান দেব দেবই দেবো কারো পরামর্শ দরকার নাই ও কুতুব দিয়ার বলে কি আব্দুল মাল মালেক সাগন হারাম আব্দুল মালেক এই আব্দুল মালেক গাছের কাতে উঠছে মারা গেছে এখানে ওই হোলি কিসেন কোনটা আছে নাকি একটা ওইখানে মারা গেছে শিরিকের পরিবর্তে শব্দ হলো তহিদ এটা হলো এক নম্বর ইনসাফ আর শিরিক হলো পৃথিবীতে এক নম্বর জোলম বাবা আমাকে ছেলে দেন মেয়ে দেন কবরে যাই আমার পরীক্ষা ফাঁস করাই দেন হ্যাঁ আমার বিবি আমার বিবি বিবিকে ভালো করি দেন আমার মেয়ে মাথা খারাপ হয়েছে ভালো করি দেন এগুলা কবর থেকে চাওয়া যে কথা মূর্তিকে মূর্তির থেকে চাওয়াও বলেন না একই কথা একই কথা একই কথা কোনো বেশ কম নাই আল্লাহ পাক একবার দিবেন না পরিষ্কার করে আল্লাহ পাক বলছেন তহিদের কথা সিরিকের কথা তহিদের কথা সিরিকের কথা তহিদের কথা সিরিকের কথা তহিদের কথা বিপরীত না হইলে মাসে কথা বুঝে না বিপরীত না হইলে গরম বিপরীত ঠান্ডা আগুনের বিপরীত ফানি মশার বিপরীত নিচে আসমানের বিপরীত জমিন দুযোগের বিপরীত বৃহস্ত সুন্দরের বিপরীত বিশ্রী বিশ্রী কথা বুঝেন না কালোর বিপরীত বর্ষা লম্বার বিপরীত বলেন না মাটি এভাবে আল্লাহ পুরুষের বিপরীত মহিলা আল্লাহ পাক এভাবে বিপরীত বস্তু দিয়ে আল্লাহ পাক বুঝাইছেন তৌহিদ বিপরীত শিরিক শিরিক তার বিপরীত তৌহিদ বেদাত তার বিপরীত সুন্নত আল্লাহ পাক বলছেন সুন্নতের কত বলছেন বেদাতের কত বলেন না বলছেন না বন্দা বুঝবে না বিপরীত না হলে বন্দা বুঝে না আল্লাহ কবিদের কথা বলছেন দেখেন তোমরা আমি আল্লাহ এক এবং এক মনে করো তফসিরে জালালেন তার হাসিয়েতে লিখছে ফুরা কোরআন শরীফে যেখানে যেখানে আছে এবাদত সেখানে উদ্দেশ্য হলো একাত্মবাদ আল্লাহ পাককে তোমরা এক এবং একক আল্লাহ পাক সর্বজনীন আল্লাহ পাক সর্বকিছুর মালিক এক এবং একক নামাজ রোজা হলো এটা হলো সাপ আর আল্লাহ পাককে একক মনে করা এটা হলো ফাউন্ডেশন এটা কি বলেন তো ফাউন্ডেশন ভিত্তি আমার আপনার একাত্মবাদ না থাকলে নামাজ হবে না একাত্মবাদ না থাকলে থাকলে হবে না একাত্মবাদ না থাকলে হজ করলে হবে না একাত্মবাদ না থাকলে জিকির করলে হবে না কোরআন তালাবাদ করলে যেমন নাকি মক্কার মোশেকেরা মূর্তি পূজা করে ইন্দি এবার বাইতুল্লাহ তোয়াফও করে বাইতুল্লাহ তোয়াফ করে হবে না হাজিরে ফানিও খাবা হাজিরে কি খাবো বলেন না এখন তাদের একাত্মবাদ নাই বিদায় সব পারবে না দেখছেন সাইয়া কোন সৃষ্টিকে তোর নবী সৃষ্টি ন অলিরা সৃষ্টি ন ফেরেস্তা সৃষ্টি ন তারপরে দিয়ে আব্দুল কাজির সৃষ্টি ন ও আব্দুল কাদের জিলিয়ানি আমার আমি এখন মুসিবত হচ্ছি আমার একখানা সাহায্য করেন সাথে সাথে চলে যাবো সাথে সাথে চলে যাবো ক বুড়ি তুমি কেন কাঁদো ক নৌকা অ্যাক্সিডেন্ট হইয়া বালবাচ্চা মারা গেছে ছেলে বেলে স্বামীরা মারা গেছে এখন আমি তো কাঁদতেছি ওদের এই ব্যথা ব্যথিত হইয়া ক তুমি কি বলবা জিজ্ঞাসা করলে কেন ক না আমি জিজ্ঞাসা করছি এরই পরে বলে উনি বলে উনি বলে বলছে যে আল্লাহ পাক তাড়াতাড়ি আপনি এগুলাকে বলে এগুলো আনি দেন তো বলে আনি দিছে বলে ক আল্লাহ দেরি হইল ওকা ও আলু বলতে কাছে দে কো মারা গেছে বহুত দেরি হয়েছে এই জন্য তো আইতে আনতে একটু দেরি হয়েছে তালাশ করি আনতে একটু দেরি হয়েছে দেখছি নি কথাটা দেখছি নি কথাটা আওয়াম নাচাচ্ছে রিক্সাওয়ালা নাচতেছে কুলি নাচতেছে সিনেমা হলের মালিক নাচতেছে বাস ও ট্রাকের নাচতেছে এটা তো জাহেল সব জাহেল কুলিরা জাহেল অধিকাংশ আওয়ামেরা জাহেল সিনেমা হলের মালিক জাহেল বাস কোস্টারের মালিকেরা কন্যাকা যাই কোনো কোন কোরআন হাতে কিছু বুঝে না হক না হক কিছু বুঝে না বালা খারাপ কিছু বুঝে না এদেরকে নাচাচ্ছে আল্লাহ পাক বলে আনতে দেরি হয়েছে দেখছেন কথাটা ক মারা গেছে দেরি হয়েছে আমি আমি জিলেন নিসাব বলছি আমরা দেরি হল কয়েকটু তালাশ করতে দেরি হয়েছে কথাটা সৌন্দর্য করতেছে কথাকে সাজাচ্ছে এগুলিরই আমাদের সিঁড়ি আর আল্লাহ বলতেছেন কুম ফাইয়া ফায়াকুম শুধু কোন বলবো বলতে হবে না বলতে তো শব্দ দিকে মতাইজ বলতে হবে না আমি আল্লাহ এরাদা করতেই সমস্ত পৃথিবী এক সেকেন্ডে হয়ে যাবে এক মুহূর্ত হয়ে যাবে এরাদা করতেই বলতে হবে না বলতে হবে না বলতে হবে না আল্লাহ বলছেন নবীকে দমক দিয়ে বলছেন আরে নবীকে বলা মানে আমাদেরকে বলা যে শাশুড়ি পুত্র যে শাশুড়ি মেয়েকে মারে তরকারি নষ্ট হইলে তাহলে তো পুত্রবধূকে তো মনে হয় মারিয়ে ফেলাবে যে নবী আল্লাহ হাকের বন্ধু যে নবী শিরিকের বিরুদ্ধে বুঝাইতে আসছে তহিদের পক্ষে বুঝাইতে আসছে আর সেই নবীকে দমক দিয়ে বলতেছে আল্লাহ পাক আপনি কোথায় যাবেন আপনি শিরিক করলে অর্থাৎ করবেন তো না আমি আপনাকে সম্বোধন করি বলতেছি আপনিও ধ্বংস হয়ে যাইবেন আপনিও ধ্বংস হয়ে যাইবেন নবীকে দমক দিয়ে বলতেছে যে বাপে ছেলেকে মারে তো সেই বাবা তো চাকরকে মারিয়ে ফেলাবে আমি আমার ছেলেকে মারি দোকানে বসলো না কেন চাকরি কেন করলো না কেন সে কাজ করলো না আর তুমি আমার চাকর হইয়া কাজ করিবে না আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন কি রাগ আল্লাহ পাক কি রাগ আল্লাহ পাক বলেন কোন গুণা নাই একটা গুণা আছে খুব খেয়াল করবেন একজন ব্যক্তির কোনো গুণা নাই আছে কটা গুণা একটা গুনার কারণে চিরকাল দুযোগী তাহারে গুণা আছে কটা গন না একটা গুণার কারণে চিরকাল দুযোগী আর কোনো গুণা নেই আর সব তার ভালো কাম সে গুণাটা হলো শির কোরআন শরীফ আল্লাহ বলছেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আমার সাথে কোন নবীকে রাসূলকে ওলিকে গাউসকে পাথরকে মূর্তিকে খাজা বাবাকে এবং গজালি মজালিকে আমার সঙ্গে শরীক করে দিল আমি আল্লাহ পাক তার জন্য বিয়স্ত হারাম করে দিলাম এবং তার জন্য পরকালে কোন নবী কোন রসুল কোন বলি সুপারিশ করতে পারবে না ওর জন্য সুপারিশ হারাম সুপারিশ কি বলেন না হারাম নবীর বাপ নবীর মা হোক নবীর ছেলে হোক নবীর বেয়ে হোক মেয়ে হোক ইব্রাহিম নবী আলহিসাম কত বড় নবী যার নাম একটা সুর আছে সুরা ইব্রাহিম ইব্রাহিম নবীর বাপ মূর্তি পূজা মূর্তি বানাইতো মূর্তি বিক্রি বিদায় চিরকাল দোয়া করছে আল্লাহ ভাগ বাপের কারণে যেন আমি সরম না পাই সরম যেন না পাই বাপ হইয়া জাহান নামে যাবে ছেলে হইয়া জান্নাতে যাবে আমার শরম হবে আল্লাহ পা বলছে ঠিক আছে তোমাকে শরম দেব না ওনার বাপেকে গুই সাপ বানাইয়া গুল বানাইয়া ওনার বাপেকে দুযোগের মধ্যে ফেলাই দেওয়া দেওয়া হবে দেখো তো দুচকের মধ্যে গুজতেছে এটা তোমার বাপ তো আমি আল্লাহ চেহারা পরিবর্তন করে দিছি গুল বানাইছি গুলসাদ বানাইছি যেন তোমার সরম না হয় ওনার পায়ের উপরে করিব ওনারে কষ্ট দিছে দুনিয়াতে ছেলেরে কষ্ট দিছে পায়ের উপরে পড়বে উনি শট মারবে আল্লাহ বলো এটা কে কয় এটা তোমার বাপ এটাই তোমার বাপ গুল আকারে আসবে কোন আকারে বলেন না গুল আকারে যে আবু তাহলে হ্যারি খেদমত হ্যারি নবীর মহব্বত হ্যারি নবীর খেদমত কিন্তু শিরিক করত শিরিক করত ওদেরকে সান্দা দিত ওদের পক্ষে কথা বলতো ওদের মিটিং এ বলেন না খা শিরিকের মূর্তি পুজুকের মিটিং এ যাওয়া হারাম সান্দা দেওয়া হারাম কথা বলা হারাম মোশাকের সাথে মোসাবা করা হারাম বেদিনের সাথে মশলা উজু বানান দরকার না পা এই জন্য চিরকাল আবু তালেব দুযোগিনা বিউস্তি কথা কন না কি খেদমত করছে আমাদের নবীর কেমন খেদমত করছে কিন্তু সিরিকের কারণে চিরকাল দুজক শুধু খেদমত করছে বিদায় আল্লাহ একটু আজাব কম দিবে অন্য অন্য কাপড়ের তুলনা কিন্তু সে মনে করবে এত কঠিন আজাব পরকাল আর কারো নাই সেটা হলো তাকে দুযোগের জুতা পরানো হবে মগজগুলো টকবক টকব করে উতরাবে পাতার ফানির মতো সে মনে করবে এত কঠিন আজাব কারো নাই আর নবুল ইসলাম বলছেন এত সহজ আজাব পরকালে আখরা তার কারণে যে বাজার হোক বৃহস্ত হারাম গৃহস্থ বলেন না হারাম কোরআন শরীফ আল্লাহ বলছেন যদি শিরিক করি মারা গেল আর কোটি কোটি আবাদত কুটি কুটি আবাদত কিন্তু শিরিক করছে আমি আল্লাহ যদি তওবা না করে আমি তাকে পরকালে মাফ করব না কানতে কানতে কানতে সাগর বানাই ফেলাইলো মাফ করব না নবীর আফন হইলো মাফ করব না কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন আমার যে বন্দা মারা গেল শিরিক করিয়া তওবা করে নাই আমি আল্লাহ পাক তাকে মাফ করব না তার জন্য কোনো সুপারিশও নাই কোনো সুপারিশও বলেন না নাই শিরিকের মধ্যে কুবুরিও আছে মোনাফেকিও আছে এগুলো সবগুলো এক জাতের জিনিস লাল কুত্তা কার ভাই বলেন না সিগালের ভাই এই মোর্শেক ও কাফের কাফের ও কাফের মোনাফেক ও কাফের হিন্দুর ও কাফের ইহুদির ও কাফের খ্রিস্টানেরও কি কাফের কারণ তারা আমাদের হক ইসলামকে গোপন করে দিছে আমাদের হক কোরআনকে গোপন করে দিছে কাফের মানে হলো গোপন করে দেওয়া এই জন্য মোর্শেকেরও এক শব্দ কাফের বলা হয় মোনাফেকেরও কাফের বলা হয় কাফের ক কাফের বলা হয় এবং যত বামপন্থী আছে ওদেরকে একটা শব্দ দিয়ে আপনি বুঝাতে পারবেন সেটা হলো কাফের ইহুদিরও কাফের আমাদের নবী হক নবীরে গ্রহণ করে আমাদের কোরআন হক কোরআনকে গ্রহণ করে খ্রিস্টানেরও কাফের আমাদের নবী হক নবীরে তারা মানে নাই আমাদের কোরআন হক মানে নাই এরা সব কাফের এরা সব মুশরেক এরা সব মোনাফেক আল্লাহ বলছেন কোরআন শরীফের আয়াত কোরআন শরীফের আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরিক করলো সে যেমন একটা একটা সে পাহাড়ের থেকে সে আসমান থেকে পড়তে আরম্ভ করলো আর বিভিন্ন পাখিরা কেউ কান নিয়ে গেল কেউ হাত নিয়ে গেল কেউ পা নিয়ে গেল এবং তাকে নিয়ে একটা বিরাট জঙ্গলের মধ্যে ফেলাই দেওয়া হলো কাটা বনে ফেলাই দেওয়া হলো গর্তর মধ্যে ফেলাই দেওয়া হলো ওই ব্যক্তির যেমন দুরবস্থা যে ব্যক্তি শিরিক করে তারও পরকাল এইভাবে দুরবস্থা যে ব্যক্তি শিরিক করলো সে যেন সে গর্তর মধ্যে পড়লো কাটার মধ্যে পড়লো ও তাকে মনে হয় যেন বিভিন্ন পাখি আসমান থেকে পড়তে কেউ কান নিয়ে গেল চোখ নিয়ে গেল নাক নিয়ে গেল আর অঙ্গগুলা দীর্ণ বিদীর্ণ করে দিল চূর্ণ বিচূর্ণ করে করে দিল আমাদের নবী মোহাম্মদ মুস্তফা আসলাম বলছেন তোমরা বেশি বেশি সুর এখলাস পরিবা আল্লাহ পাক তোমাদেরকে তহিদ দান করবে কুলহু আল্লাহ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যত বেশি বেশি পড়বেন অত বেশি বেশি আল্লাহ পাকের একাত্মবাদ কলবে কি আসবে আল্লাহ পাক আপনি এক এবং একক ছেলে নাই মেয়ে নাই বিবি নাই বাল বাচ্চা নাই পরামর্শ করতে হয় না আল্লাহ পাক আপনি কারো মোতাজ ন আমরা দেখতে হইলে চোখের মোতাজ শুনতে হইলে কানের মোতাজ দেখতে হইলে হাতের আমরা চোখের মোতাজ দৌড়তে হইলে হাতের মোতাজ চলতে হইলে পায়ের মোতাজ কথা বলতে হইলে জুবানের মোতাজ আল্লাহ পাক আপনি কারো মোতাজ নয় আপনার কাছে সবাই চাইতে হয় আপনি কারো কাছে চাইতে হয় না আপনার বাপও নাই আপনিও কারো কারো বাপ ন আপনার ছেলে বেলে নাই আপনিও কারো ছেলে বেলে নয় এক কথা আল্লাহ পাক পুরা তৌহিদকে এখানে ঢুকে দিলেন এবং শিরিকের বিরুদ্ধে আল্লাহ ছোট্ট সুরের মধ্যে বলে দিচ্ছেন আল্লাহ আহাদ বলছেন নিজেই আমার সমকক্ষ কেউ নাই যদি আপনি কথা বলেন যে নবী সব জায়গাতে হাজার নাজের নবী আমার এখন এখানে আছে নবী এখানে আছে তাহলে তো আল্লাহ আল্লাহ ফাকুসে মাহুম আইনা মা কুমতুম তোমরা যেখানে আমি আল্লাহ ফাক সেখানে এখন একদল মানুষে অতিভক্তি দেখা অতিভক্তি দেখা কারণ আমরা উম্মত যেখানে নবীও তুই তো এটা আল্লাহ পাকের গুণ নবীকে দিয়ে দিলেন আমরা মাকে মহব্বত করব কিন্তু বিবি তো বানাইতে পারবো না বিবিকে মহব্বত করব মাকে তো আর মা তো বানাইতে পারবো না আল্লাহ পাক মাহবুদ হিসাবে এবং নবী সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ পাকের পরে পৃথিবীতে আর কারো স্থান নাই আল্লাহ পাকের পরে সমকক্ষ ন আল্লাহ পাকের পরে সমকক্ষ করে দিল কোন নবীও যেখানে সেখানে আছে খাজা বাবাও যেখানে সেখানে আছে হাই হাই হাই হাই এক সাহাবিন প্রত্যেক ভক্ত নামাজের মধ্যে এই সুরা পরে সুরা এখলাস নবুল ইসলাম একজাদ ইমাম বানাইছে মুসল্লির আসে বিষের দিছে ইয়া আল্লাহ সাল্লাহাম শুধু ইয়া পরে এক সুরেই পরে নবুল ইসলামকে তোমার সমালোচনা করো না ও তো আমার বড় আলেম আমার উম্মত সাহাবি আমি তো বাসি দিছি কেন পরে আমার কাছে আসলে আমি জিজ্ঞাসা করব। তোমরা ওর ফিসে কথা বললো না আসে কি বাবা তুমি সুরে এখলাস ফরজে অন্য কোন সুর জানো না ও জানি জানি আমি ইটাকে বেশি মহব্বত করি আমি গোলাম এখানে আমার মালিকের পরিচয় আছে আমি গোলাম আমার মালিকের পরিচয় সুরের মধ্যে আছে আমি এটাকে বেশি মহব্বত করি নবুল ইসলাম বলছেন এর মহব্বতে আমি নবী বলে দিলাম তুমি বিয়স্তি যাও বলছেন ইন্না হুব্বাকা আল ইখলাস ইউদখিলুকাল জান্নাতা ও সূরা ইখলাস তাওহীদের তোমাকে জান্নাতে পৌঁছে দিবে কুল হুয়াল্লাহু আহাদ আহাদ বলা হয় যিনি জাত হিসাবে এক জাত আহাদ বলা হয় যিনি জাত হিসাবে এক ওয়াহেদ বলা হিসাবে এক আর ওয়াহেদ বলা হয় তিনি জাত হিসাবে এক আল্লাহ পাক রসের মধ্যে ওয়াহেদও বলছেন আহাদও বলছেন ওয়াহেদুল কাহা বলছেন জাতি হিসাবে এক আর এখানে আহাত আহাত মানে জাতি হিসাবে এক গুণ হিসাবে এক উনি সর্বদিক দিয়ে অসীম আমরা সর্বদিক দিয়ে সসীম ঠিক না বেটি উনি স্থির আমরা অস্থির উনি স্থায়ী আমরা অস্থায়ী উনি নিরাকার আমরা আকার উনি হলেন তো স্বাধীন আমরা হলাম বলেন না অধীন <laughs> আমরা অধীন ওনার অধীনে ওনার অধীনে কি অধীন আমরা সবাই চাই চুল কালো থাকুক না ফাঁকুক পাইতে হয় জোয়ান থাকি বুড়া না হয় বুড়া হইতে হয় সুস্থ থাকি চাই কিন্তু অসুস্থ হইতে হয় ঠিক না বাড়ি কথা সামরা গুলা ডিল না হোক টাইট থাকুক কিন্তু ডিল হইতে হয় দাঁত না পড়ুক দাঁত হইতে হয় ঠিক বাড়ির কথা তো বোঝা গেল আমাদেরকে উনি চালান আমরা আমাদের পরিচালক নয় আমাদের পরিচালককে আল্লাহ আল্লাহ কো বন্দা <laughs> আল্লাহর কথা আরে ফিটির ফিটির কলস দে তো মরস্কা যদি আমি আল্লাহ নাইবা থাকি পরকাল নাইবা থাকে তো রুটাকে আবার ঢুকে রাখোস না এত মজার জীবন সারসকা মজার বউ মজার খানা মজার গুম সুরে ওয়াকের মধ্যে আছে পালাউলা আন্নাহু কানা গায়রা মাদিনিন তারজিউনাহা যদি পরকাল নাইবা থাকে আমি আল্লাহ নাইবা থাকি রু চলি জাকা রুকা বা ডুকাই রাখস না রুকা আবার তো মজার জীবন সারি মানুষে যাইতেছানে <laughs> আল্লাহ পাক ক ফিটির ফিটির করস কা মরস কথা আমার কথা নয় সত্যটা যদি নাই বা থাকে আমি আল্লাহ নাই বা থাকি হিসাব কিতাব নাই বা থাকে নাই বা থাকে আল্লাহ চিন্তা করি আমি মত আমি এভাবে আল্লাহ আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলছেন এক বিয়ের মধ্যে ক্লাস টু টু মধ্যে মেয়েরা গান বানাইছে বিয়ের গান এটা কোনো গান বাদ্যর হে গান ন এটা গজল এবং নামে নামে আমাদের নবীর গুণ গুণাবলী লইয়া তারা একটা সদ্য বানাইছে কারা কোন মেয়েরা ছোট ছোট মেয়েরা টু থ্রি মধ্যে পড়ে কিন্তু একটা সিরিকি শব্দ আছে নবুল ইসলাম সেখানে যাওয়া মাত্রই স্টপ করে দিচ্ছে এই লাইন কাটো এই লাইন কাটি ফেলো এটা কোনটা মেসকা শরীফের হাতি দূরে যাওয়া লাগবে না কিতাবন লেখা ওরা গান ওরা কবিতা বানাইছে আমাদের মধ্যে একজন নবী আছে যে নবী ভবিষ্যৎ বাণী জানে নবুল ইসলাম বলছে হাই রে হাই ভবিষ্যৎ বাণী তো আল্লাহ জানে এই লাইন কাটি এই লাইন এই বাক্য কাটি ভবিষ্যৎ বাণী যথাই কি হয় কি হবে কি হচ্ছে কার মনে কি আছে আমি জানি না হয়তো মাঝে মাঝে আল্লাহ পাক কুদরত হিসাবে মজা হিসাবে আমার আমাকে কিছু কিছু কথা আল্লাহ কোনো কোনো সময় জানাই দেন কোন কোনো সময় জানাই যদি আমি সব জানতাম তাহলে আমি বিষ খাইলাম কেন আরে আল্লাহ আমাদের নই বিষ খাইছে কিনা আর বিষ খাওয়ার কারণেই মারা গেছে ইহুদিরা দাওয়াত দিছে ছাগলের গোস্তর সাথে বিষ দিছে দুই সাহাবি মারা গেছে দুই তিন মাস পরে বিষ খাইয়া আর আমাদের নবীও বিষ খাওয়ার কারণেই মারা গেছে বিষ খাওয়ার কারণে জানতেন যে এখানে গোস্তুর মধ্যে বিষ আছে ভবিষ্যৎবাণী গোপন কথা উনি বিষ খাইতেন আল্লাহ পাকের কসম বলতেছি মসজিদে বলতেছি রমজান মাসে বলতেছি রোজা অবস্থায় বলতেছি যেটা আপনারা ক্লাস টু টুতের বোন মধ্যে পড়ছেন আবুল হাবের বউ উম্ম জমিলে দূরের ভিতরে দিত কাটা আর বলেছে কাটা ফুটলে সে দূরত্বে খিলখিল করিয়া উনি দুলের ভিতরে কাটা আছে এটা আল্লাহ পাক জানাই দেয় নাই যে উনি বুঝতে পারতেছেন না আরে আল্লাহ ওনার বিবিকে খারাপ কামের অপবাদ দিল বামপন্থীরা এবং কিছু মোনাফেকেরা এবং কিছু দুর্বল সাহাবিকে তারা বিলাইছে সাহাবিরা বুঝতে পারেন নাই দুই একজন সাহাবি নুবুল ইসলাম রাগ করি বিবির সাথে মাতে না তোমার নামে কথা কেন উঠলো ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে ইসলামী ক্যাসেট বিতান উনপঞ্চাশ শাহী জামি মসজিদ মার্কেট আন্দরকিল্লা চট্টগ্রাম ফোন ছয় দুই ছয় নয় ছয় সাত